সুরা পরম দয়াময় নিরতিশয় মেহিরবান আল্লাহর নামে হামিম হামিম এই সুস্পষ্ট কিতাবের শপথ إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون আমরা ইহাকে আরবি ভাষার কুরআন বানাইয়াছি যেন তোমরা ইহা বুঝিতে পারো وإنه في أم الكتاب لدينا لعلي حكيم আসলে ইহা উম্মুল কিতাবে সুরক্ষিত রহিয়াছে আমাদের নিকট ইহা অতীব উচ্চ মর্যাদা সম্পন্ন ও জ্ঞান বিজ্ঞানে ভরপুর কিতাব أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين তোমরা সীমালঙ্ঘনকারী জনগোষ্ঠী কেবল এই কারণে কি আমরা তোমাদের প্রতি অসন্তুষ্ট হইয়া তোমাদের নিকট উপদেশমূলক শিক্ষা পাঠানো বন্ধ করিয়া দিব وكم أرسلنا من نبي في الأولين পূর্বেকার জাতিগুলির নিকটও আমরা বারে বারে নবী পাঠাইয়াছি وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون এমন কখনো হয় নাই যে কোন নবী তাহাদের নিকট আসিয়াছে আর তাহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করে নাই فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين তাহাদের মধ্যে যাহারা অনেক গুণ বেশি শক্তিশালী ছিল তাহাদিগকে আমরা ধ্বংস করিয়া দিয়াছি পূর্বেকার জাতিসমূহের উদাহরণ অতিক্রান্ত হইয়া গিয়াছে ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم তোমরা যদি এই লোকদিগকে জিজ্ঞাসা করো যে ভূমণ্ডল ও আকাশমণ্ডলকে কে পয়দা করিয়াছেন তাহা হইলে ইহারা নিজেরাই বলিবে এইগুলিকে সেই প্রবল পরাক্রান্ত ও মহাজ্ঞানী সত্তা পয়দা করিয়াছেন الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون তিনিই তো তোমাদের জন্য এই জমিনকে আশ্রয়স্থল বানাইয়াছেন এবং ইহাতে তোমাদের কল্যাণের জন্য পথ বানাইয়া দিয়াছেন যেন তোমরা নিজেদের গন্তব্যস্থলের পথ পাইতে পারো والذي نزل من السماء ماء بقدر بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون যিনি আকাশ হইতে এক বিশেষ পরিমাণে পানি বর্ষণ করিয়াছেন এবং উহার সাহায্যে মৃত জমিনকে জীবন্ত করিয়া তুলিয়াছেন এমনিভাবেই একদিন তোমাদিগকেও মাটির ভিতর হইতে বাহির করিয়া আনা হইবে তিনি সেই সত্তা যিনি এই সমগ্র জোড়া পয়দা করিয়াছেন এবং তিনি তোমাদের জন্য নৌকা জাহাজ ও জন্তু জানোয়ারকে যানবাহন বানাইয়াছেন যেন তোমরা উহার পিঠে সওয়ার হইতে পারো لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين আর উহার পিঠে আরোহণের সময় তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করো এবং বলো মহান ও পবিত্র তিনি যিনি আমাদের জন্য এই জিনিসগুলিকে অধীন ও অনুগত বানাইয়া দিয়েছেন নতুবা আমরা তো এইগুলিকে আয়ত্তে আনিতে সক্ষম ছিলাম না وإنا إلى ربنا لمنقلبون আর একদিন তো আমাদিগকে আমাদের রবের নিকট ফিরিয়া যাইতে হইবে وجعلوا له من عباده جزءا এই লোকেরা তাহার বান্দাদের মধ্য হইতে কতককে তাহার অংশ মনে করিয়া লইয়াছে আসল কথা এই যে মানুষ সুস্পষ্টভাবে অকৃতজ্ঞ আমি আল্লাহ কি তাহার সৃষ্টিকুল হইতে নিজের জন্য কন্যাদেরই বাছাই করিয়া লইয়াছেন আর তোমাদিগকে পুত্র সন্তান দিয়া ধন্য করিয়াছেন وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم অথচ অবস্থা এই যে এহেন দয়াবান আল্লাহর সন্তান বলিয়া ইহারা যাহাদিগকে বলে তাহাদের জন্মের সুসংবাদ যখন স্বয়ং এই লোকদের মধ্যে কাহাকেও দেওয়া হয় তখন তাহার মুখমণ্ডলে কালিমা ছাইয়া যায় আর মন দুঃখ ও বেদনায় ভরিয়া যায় আল্লাহর ভাগে কি সেই সন্তানরা আসিল যাহারা অলঙ্কারাদির মধ্যে প্রতিপালিত হয় আর তর্ক ও বিতর্কে ও যুক্তিপেশের ক্ষেত্রে নিজেদের বক্তব্য পূর্ণ মাত্রায় স্পষ্ট করিয়া বলিতে পারে না وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون ইহারা ফেরেস্তাদিগকে যাহারা দয়াবান আল্লাহর বিশিষ্ট বান্দা স্ত্রীলোক মনে করিয়া লইয়াছে তাহাদের দৈহিক গঠনকে ইহারা দেখিয়া লইয়াছে ইহাদের এই সাক্ষ্য লিখিয়া লওয়া হইবে এবং সেজন্য ইহাদিগকে জবাবদিহিও করিতে হইবে وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون ইহারা বলে দয়াময় আল্লাহ যদি চাহিতেন তাহা হইলে আমরা কখনোই তাহাদের পূজা করিতাম না এই ব্যাপারে প্রকৃত সত্য ইহারা আদৌ জানে না শুধুই আন্দাজ অনুমানে কথা বলে أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون আমরা কি ইতিপূর্বে ইহাদিগকে কোনো কিতাব দিয়াছিলাম যাহার সনদ ইহাদের নিকট রহিয়াছে بل قالوا إنا না বরং ইহারা বলে আমরা আমাদের বাপদাদাকে একটা পন্থার অনুসারী পাইয়াছি আর আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিয়া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 উপর প্রতিশোধ লইয়াছি আর দেখিয়া লও অমান্যকারীদের পরিণাম কত মর্মান্তিক হইয়া থাকে وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তাহার পিতা ও জাতির লোকদিগকে বলিয়াছিল তোমরা যাহাদের বন্দেগী করো তাহাদের সহিত আমার কোনো সম্পর্ক নাই إلا الذي فطرني فإنه سيهدين আমার সম্পর্ক কেবলমাত্র তাহার সহিত যিনি আমাকে পয়দা করিয়াছেন তিনি আমাকে সঠিক পথ দেখাইবেন وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون আর ইব্রাহিম এই কথাটি তাহার পরে তাহার সন্তানদের মাঝে রাখিয়া গিয়াছিল যেন তাহারা সেই দিকেই ফিরিয়া আসে بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق حتى جاءهم الحق ورسول مبين তৎসত্ত্বেও যখন তাহারা অন্যদের বন্দেগী করিতে লাগিল তখন আমি তাহাদিগকে ধ্বংস করিয়া দেই নাই বরং আমি তাহাদিগকে ও তাহাদের বাপদাদাকে জীবন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 কিছু লোকের উপর আমরাই প্রাধান্য দিয়াছি যেন ইহারা পরস্পর পরস্পরের সহায়তা গ্রহণ করিতে পারে তোমার রবের অনুগ্রহ সেই ধন সম্পদ হইতে অধিক মূল্যবান যাহা ইহাদের নেতারা দুই হাতে সংগ্রহ করিতেছে ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين সমস্ত লোক একই নীতির অনুসারী হইয়া যাইবে এ আশঙ্কা না থাকিলে আমরা দয়াময় আল্লাহর প্রতি অবিশ্বাস পোষণকারীদের ঘরের ছাদ ও উহাদের সিঁড়িগুলি যাহার সাহায্যে তাহারা নিজেদের বালাখানা সমূহে আরোহণ করে তাহাদের দরজাসমূহ এবং তাহাদের সেই আসনগুলি যাহাতে তাহারা ঠেস দিয়া বসে সবই স্বর্ণ ও রৌপ্যের বানাইয়া দিতাম এইগুলি তো শুধু দুনিয়ার জীবনের সামগ্রী ও উপকরণ মাত্র আর তোমার রবের নিকট পরকাল কেবলমাত্র মুক্তাকি লোকদের জন্য নির্দিষ্ট ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين যে ব্যক্তি রহমানের স্মরণ হইতে গাফিল হইয়া জীবনযাপন করে আমরা তাহার উপর এক শয়তানকে চাপাইয়া দেই এবং সে উহার সঙ্গী সাথী হইয়া যায় وإنهم এই শয়তানেরাই এই লোকদিগকে হেদায়েতের পথে আসিতে বাধা দেয় কিন্তু ইহারা নিজেরা মনে করে যে আমরা সঠিক পথেই চলিতেছি حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين শেষ পর্যন্ত এই ব্যক্তি যখন আমাদের নিকট পৌঁছিবে তখন সে শয়তানকে বলিবে হায় যদি তোর ও আমার মাঝে পূর্ব ও পশ্চিমের দূরত্ব হইত তুই তো নিকৃষ্টতম সাথী প্রমাণিত হইলি তখন এই লোকদিগকে বলা হইবে তোমরা যখন জুলুম করিয়াই বসিয়াছ তখন আজ এই কথা তোমাদের জন্য কোনো কল্যাণ দিতে পারিবে না তোমরা ও তোমাদের শয়তানদের একই রূপ আজাবে নিক্ষেপ করা হইবে أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين হে নবী তুমি কি এখন বধির লোকদিগকে শোনাইবে কিংবা অন্ধ ও সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত লোকদিগকে পথ দেখাইবে فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون তোমাকে দুনিয়া হইতে তুলিয়া লই কিংবা তাহাদের জন্য প্রতিশ্রুত সেই পরিণাম তোমাকে প্রত্যক্ষভাবে দেখাইয়া দেই এখন তো আমাদের ইহাদিগকে অবশ্যই শাস্তি দিয়া প্রতিশোধ লইতে হইবে ইহাদের উপর আমাদের পূর্ণ ক্ষমতা বিদ্যমান فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم অবস্থা যাহাই হোক তুমি ওহির মাধ্যমে তোমার নিকট পাঠানো এই কিতাবকে শক্ত করিয়া ধরিয়া থাকো তুমি নিঃসন্দেহে সঠিক পথের পথিক হইয়া আছো وإنه لذكر لك ولقومك وسوف تسألون প্রকৃত কথা এই যে এই কিতাব তোমার এবং তোমার জাতির জন্য অতি বড় মর্যাদার বিষয় আর ইহার জন্য অতি শীঘ্র তোমাদিগকে জবাবদিহি করিতে হইবে واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون তোমার পূর্বে আমরা যত রাসুল পাঠাইয়াছি তাহাদের সকলকে জিজ্ঞাসা করিয়া দেখো আমরা কি দয়াময় আল্লাহ ছাড়া অপর কিছু মাবুদ নির্দিষ্ট করিয়া দিয়াছি এই বলিয়া যে তাহাদের বন্দেগী করিতে হইবে ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين আমরা মুসাকে আমাদের নিদর্শনাদি সহ ফিরাউন ও তাহার রাজন্যবর্গের নিকট পাঠাইয়াছিলাম সে গিয়া তাহাদিগকে বলিল আমি রাব্বুল আলমিনের রাসুল فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون অতঃপর সে যখন আমার নিদর্শন সমূহ তাহাদের সামনে পেশ করিল তখন তাহারা ঠাট্টা বিদ্রুপ করিতে লাগিল وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون আমরা তাহাদের সামনে একের পর এক নিদর্শন পেশ করিতে থাকিলাম যাহার প্রতিটি পূর্বটির চেয়ে অধিক তেজস্বী ও জোরদার ছিল আর আমরা তাহাদিগকে আজাব দ্বারা পাকড়াও করিয়া লইলাম যেন তাহারা নিজেদের আচরণ হইতে বিরত হয় وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون প্রতিটি আজাবের সময় তাহারা বলিত হে জাদুকর তোমার রবের নিকট হইতে যে মর্যাদা তুমি লাভ করিয়াছ উহার জোরে তুমি আমাদের জন্য তাহার নিকট দোয়া করো আমরা নিশ্চয়ই হেদায়ত প্রাপ্ত হইব কিন্তু যখনই আমরা তাহাদের উপর হইতে আজাব দূর করিয়া দিতাম তারা নিজেদের ওয়াদা ভঙ্গ করিত ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون একদিন ফিরাউন নিজ জাতির লোকদের মাঝে চিৎকার করিয়া বলিল হে জনগণ মিশরের বাদশাহী কি আমার জন্য নির্দিষ্ট নহে আর এই নদ নদীগুলি কি আমারই অধীনে প্রবাহিত হইতেছে না তোমরা কি ইহা দেখিতে পাও না أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين আমি উত্তম না এই ব্যক্তি যে হীন ও নগণ্য যে নিজের কথাটিও স্পষ্টভাবে প্রকাশ করিতে সক্ষম নহে فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء ومعه الملائكة مقترنين তাহার উপর স্বর্ণের কাকর নাজিল করা হয় নাই কেন কিংবা ফেরেস্তাদের একটি বাহিনী তাহার পাহারাদারিতে আসিল না কেন فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين সে নিজ জাতির লোকদিগকে সামান্য ও তুচ্ছ জ্ঞান করিয়াছে আর তাহারাও তাহার কথাই মানিয়া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 তখন সে বলিয়াছিল আমি তোমাদের নিকট হিকমত লইয়া আসিয়াছি এবং এই জন্য আসিয়াছি যে তোমরা যেসব বিষয়ে পরস্পর মতবিরোধ করিতেছ সেই সবের কিছু কথার তত্ত্ব তোমাদের সামনে উদ্ঘাটিত করিব অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে মানিয়া চলো প্রকৃত কথা এই যে আল্লাহ আমার ও তোমাদের রব অতএব তোমরা তাহারই ইবাদত করো ইহাই সঠিক ও সোজা পথ فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم কিন্তু বিভিন্ন দল উপদল পরস্পর মতবিরোধ করিল অতএব যাহারা জুলুম করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক দিবসের আজাবের দুর্ভোগ هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة أن تأتيهم بغتة وهم لا يشعرون এই লোকেরা কি এখন এই জিনিসেরই অপেক্ষায় রহিয়াছে যে সহসা ইহাদের উপর কিয়ামত আসিয়া পড়ুক এবং তাহারা উহা টেরো না পাও الأخلاء يومئذ بعضهم সেই দিনটি যখন আসিবে তখন মুত্তাকি লোক ছাড়া অপর সব বন্ধুই পরস্পরের দুশ্মন হইয়া যাইবে يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين যাহারা আমাদের আয়াতসমূহের প্রতি ইমান আনিয়াছিল এবং অনুগত বান্দা হইয়া রহিয়াছিল সেই দিন তাহাদিগকে সম্বোধন করিয়া বলা হইবে হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তায়ও পড়িতে হইবে না তোমাদের ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো তোমাদিগকে সন্তুষ্ট করিয়া দেওয়া হইবে يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون তাহাদের সামনে সোনার থালা ও পাত্রসমূহ উপস্থাপন করা হইবে এবং মন ভুলানো ও দৃষ্টির পরিতৃপ্তিকারী জিনিসসমূহ সেখানে বর্তমান থাকিবে তাহাদিগকে বলা হইবে এখন তোমরা চিরদিন এখানেই থাকিবে তোমরা দুনিয়ায় যেসব নেক আমল করিতেছিলে وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون সেই সব আমলের দরুন তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হইয়াছ لكم فيها فاكهة كثيرة منها تأكلون তোমাদের জন্য এখানে বিপুল ফল ফলাদি রহিয়াছে যাহা তোমরা খাইবে আর যাহারা গুনাগার অপরাধী তাহারা চিরদিন জাহান নামের আজাবে নিমজ্জিত থাকিবে তাহাদের আজাবের মাত্রা কিছুমাত্র কমিবে না এবং তাহারা সেখানে নিরাশ হইয়া পড়িয়া থাকিবে وما ظلمناهم ولكن كانوا هم الظالمين তাহাদের উপর আমরা কোনো জুলুম করি নাই বরং তাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিতেছিল ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون তাহারা চিৎকার দিয়া বলিবে হে মালিক তোমাদের রব আমাদিগকে একেবারে ধ্বংস করিয়া দিক তবেই ভালো সে জবাব দিবে তোমাদিগকে এই অবস্থায় পড়িয়া থাকিতে হইবে আমরা তো তোমাদের নিকট প্রকৃত সত্যকে লইয়া গিয়াছিলাম কিন্তু তোমাদের অধিকাংশের পক্ষেই সত্য ছিল বড়ই দুঃসহ এই লোকেরা কি কোনরূপ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত করিয়াছে ঠিক আছে তাহা হইলে আমরাও একটা সিদ্ধান্ত করিয়া লই ইহারা কি মনে করিয়া লইয়াছে যে আমরা ইহাদের গোপন কথাবার্তা ও ইহাদের কোনো সলা পরামর্শ শুনিতে পাই না আমরা তো সবকিছুই শুনিতেছি আর আমাদের ফেরেস্তারাও তাহাদের নিকটে থাকিয়াই তাহা লিখিতেছে قل إن كان للرحمن ولد فأنا أول العابدين ইহাদিগকে বলো বাস্তবিকই যদি রহমানের কোনো সন্তান হইয়া থাকিত তাহা হইলে তাহার সর্বপ্রথম ইবাদতকারী আমি হইতাম سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون আকাশমণ্ডল ও ভূমণ্ডলের প্রভু আরসের মালিক সেই সব কথাবার্তা হইতে পুত পবিত্র যাহা এই লোকেরা তাহার নামে বর্ণনা করে ঠিক আছে যেদিনের ভয় তাহাদিগকে দেখানো হইতেছে সেই দিনটি না দেখা পর্যন্ত তাহাদিগকে তাহাদের বাতিল চিন্তা বিশ্বাসে ডুবিয়া থাকিতে ও নিজেদের খোঁজ খেয়ালে মগ্ন হইয়া থাকিতে দাও وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم তিনি একাই আসমানেও ইলা জমিনেও ইলা এবং তিনি বিচক্ষণ ও মহাজ্ঞানী وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون অতীব মহান সমুচ্চ ও সম্মানিত তিনি যাহার মুষ্টির মধ্যে জমিন ও আসমান সমূহ এবং জমিন ও আসমানের মধ্যবর্তী সমস্ত জিনিসের বাদশাহী রহিয়াছে কিয়ামতের প্রকৃত সময় তাহারই জানা আছে এবং তোমাদের সকলকে তাহার নিকটই ফিরিয়া যাইতে হইবে ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون তাহাকে বাদ দিয়া এই লোকেরা যাহাদিগকে ডাকে সাফায়াতের কোনো ইখতিয়ারই তাহাদের নাই কেহ জ্ঞানের ভিত্তিতে ন্যায় ও সত্যের সাক্ষ্য দিলে অবশ্য অন্য কথা তোমরা যদি ইহাদিগকে জিজ্ঞাসা করো যে ইহাদিগকে কে পয়দা করিয়াছে তাহা হইলে ইহারা নিজেরাই বলিবে যে আল্লাহ তাহা হইলে কোন দিক হইতে ইহারা প্রতারিত হইতেছে وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون রাসুলের এই কথার শপথ যে হে রব ইহারা এমন লোক যাহারা মানিয়া চলে না فاصفح عنهم وقل سلام فسوف يعلمون অতএব হে নবী এই লোকদিগকে অগ্রাহ্য করো আর বলিয়া দাও তোমাদের প্রতি সালাম শীঘ্রই তাহারা জানিতে পারিবে